সাইদ ইবনু মুসাইয়াব রহমতুল্লা আলহি তার পিতার মাধ্যমে দাদা হতে বর্ণনা করেন যে জাহিলিয়াতের যুগে একটি বন্যা হয়েছিল যাতে মক্কায় দুটি পাহাড়ের মধ্যস্থল সম্পূর্ণ প্লাবিত হয়েছিল সুফিয়ান রহমতুল্লা আলহি বলেন আমর ইবনু দিনার বলতেন এই হাদিসটির একটি দীর্ঘ পটভূমি আছে